রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানহাতা আলার সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আউদ বিল্লাহি মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আয়লা সঈদিনা মোহাম্মদ ওয়াইলা আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরা আধুনিক বিশ্বে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ নিয়ে অনেক কথা হয় আত্ম উন্নয়ন পার্সোনাল ডেভেলপমেন্ট সেলফ হেল্প এগুলো হচ্ছে চলতি সময়ের বহুল প্রচলিত কিছু শব্দ কীভাবে জীবনযাপনকে আরও সুখময় করা যায় এই বিষয়ে জানতে সবাই ব্যস্ত এ নিয়ে নিত্য নতুন গবেষণার শেষ নেই তবুও মানুষের মনে অশান্তি অপ্রাপ্তি শূন্যতা যদি প্রশ্ন করা হয় আমরা অসুখী কেন কিসের শূন্যতা কিসের অপ্রাপ্তি ব্যক্তিভেদে এর বিভিন্ন কারণ থাকতে পারে তবে কয়েকটি কারণ রয়েছে যা সকলের মধ্যেই কম বেশি কমন বা সাধারণ হিসেবে দেখতে পাওয়া যায় এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আমরা মানুষের কাছ থেকে মূল্যায়ন প্রত্যাশা করি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রশংসা কিংবা বিনিময় প্রত্যাশা করি এবং যখন আমরা আমাদের প্রত্যাশা মতো মূল্যায়ন পাই না তখন আমরা হতাশ হই এই শেষের কারণটি আমাদের আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক একজন মানুষ আরেকজন মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না অনুগ্রহের কদর করতে পারে না কৃতজ্ঞতা দূরে থাক অনেক সময় একটা শুকনো ধন্যবাদও জ্ঞাপন করে না এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু কেমন হয় যদি এমন কোনো সত্তার পরিচয় জানা যেত যিনি আমার প্রতিটি কাজের মূল্যায়ন করেন যিনি সব কিছুর প্রতিদান আরও বাড়িয়ে দেন যিনি সব কিছুর কদর করতে জানেন যিনি গুণগ্রাহী আর সেই মহান সত্তা হলেন আমাদের রব আল্লাহ সুবহান হুয়া তালা আল্লাহ তালার দুইটি সুন্দরতম এবং সুমহান নাম হচ্ছে তিনি আশাকির এবং আশাকুর অর্থাৎ যিনি গুণগ্রাহী মহাগুণগ্রাহী আল্লাহ তাল্লাহ সব কিছুর পরিপূর্ণ কদর করেন বিনিময় প্রদান করেন তিনি বান্দার কোনো কিছুর প্রতিদান দিতে ভুলে যান না অল্প কাজের বিনিময়ে অধিক পুরস্কার প্রদান করেন তিনি অল্পতেই সন্তুষ্ট হন যখন মানুষ আল্লাহ তাল্লার কাছ থেকে প্রশংসা ও মূল্যায়ন অর্জনের মুখাপেক্ষী হয় তখন সে জীবনের প্রতিটি কাজে সুখ ও পরিতৃপ্তি অর্জন করে কাজেই আসুন মানুষের কাছ থেকে প্রতিদান ও কৃতজ্ঞতা কিংবা ধন্যবাদ আশা না করে আমরা আল্লাহ তাল্লার কাছ থেকে প্রতিদান আশা করতে শিখি এই সুমহান দুইটি নামের অর্থ ও প্রাসঙ্গিক আলোচনায় যাওয়ার আগে একটি উদাহরণ দেখে নেওয়া যাক কিভাবে মানুষের কাছ থেকে কৃতজ্ঞতা বা সুক্রিয়ার প্রত্যাশা না করে আল্লাহ তাল্লার কাছ থেকে পুরস্কারের জন্য কাজ করে যেতে হয় এটা সেই সময়ের কথা যখন এই পৃথিবীর বুকে তাবিদের পদচারণা ছিল শহরটির নাম মদিনা সেই সময় মদিনায় কিছু দরিদ্র ব্যক্তি ছিল তারা সকালে ঘুম থেকে উঠে দেখত কে বা কারা যেন রাতের বেলায় তাদের ঘরের দরজায় এসে কখনো সাহায্য কখনো খাদ্যদ্রব্য কখনো বা আটা বা ময়দার বস্তা রেখে গেছে এবং এটি একবার বা দুইবার নয় নিয়মিত এই ঘটনা ঘটে চলেছিল মদিনার অসহায় দরিদ্র ব্যক্তিদের সাথে কে তিনি সকলেই জানতে আগ্রহী কিন্তু কেউ জানতে পারছে না কারণ তিনি গোপনীয়তা রক্ষার জন্য রাতের আধারে নিজেই সেই বস্তাগুলো বহন করতেন যতদিন তিনি জীবিত ছিলেন কেউ তার এই দানের কথা জানতে পারেনি যখন জানতে পারল তখন তিনি মৃত যখন তার গোসল দেওয়া হচ্ছিল তখন দেখা গেল তার পিঠে কালচে নীল রঙের দাগ অর্থাৎ এটা ভারী বস্তা বহনের চিহ্ন কয়েকদিন পর লোকেরা আরও নিশ্চিত হলো যখন দেখল তার মৃত্যুর পর আগের মতো আর কেউ অভাবী লোকেদের ঘরের দরজায় সাহায্য রেখে আসছে না তিনি ছিলেন আলী রদিয়াল্লাহানহুর নাতি তার নামও ছিল আলী আলী বিন হুসাইন বিন আলী যিনি জাইনুল আবেদিন বা ইবাদতকারীদের সৌন্দর্য নামে পরিচিত নিয়মিত তিনি অভাবী ব্যক্তিদের খোঁজখবর রাখতেন সাহায্য প্রদান করতেন কখনই মানুষের কাছ থেকে প্রতিদান ধন্যবাদ বা শকর আশা করতেন না আর সেটা হবেই বা কীভাবে কারণ তিনি তো কাউকে জানতেই দিতেন না তিনি সাহায্য করছেন রকম বহু ইখলাসের ঘটনায় পরিপূর্ণ এই উম্মতের প্রথম তিনটি যুগ সালাফদের যুগ সাহাবি তাবি এবং তাবে তাবিদের যুগ তারা প্রতিদান প্রত্যাশা করতেন আশাকির এবং আশাকুর আল্লাহ তাল্লার কাছে যিনি গুণগ্রাহী মহাগুণগ্রাহী তিনি বান্দার কাজের কদর করেন মূল্য প্রদান করেন তিনি বান্দার গুণ উপলব্ধি করতে সক্ষম মর্যাদা দানে সক্ষম তিনি কোনো কিছুর বদলা দিতে ভুলেন না আমরা জানি শকর শব্দের অর্থ কৃতজ্ঞতা শাকির ও শাকুর এই দুটি শব্দের অর্থ হচ্ছে যিনি কৃতজ্ঞ শকরের বিপরীত হল কুফর অর্থাৎ অকৃতজ্ঞতা একজন কাফের চরম অকৃতজ্ঞ কারণ সে আল্লাহ তাল্লাহর নিয়ামতসমূহের পাশাপাশি সরাসরি আল্লাহ সুহাতাল্লাহকেই অস্বীকার করে বাংলা ভাষায় কৃতজ্ঞ শব্দটির কিছু অর্থগত সীমাবদ্ধতা রয়েছে যেমন এক কথায় প্রকাশ থেকে আমরা জানি উপকারীর উপকার স্বীকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ অভিধানের ভাষায় কৃতজ্ঞ শব্দটি একটি বিশেষণ পদ এর অর্থ হল যে উপকারীর উপকার মনে রাখে এবং সেটাকে স্বীকার করে সুতরাং এই অর্থটি অর্থাৎ উপকারীর উপকার মনে রাখা সেটাকে স্বীকার করা এটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কিন্তু আল্লাহ তাল্লার সাথে এটি উপযুক্ত নয় কারণ কোনো সৃষ্টিই আল্লাহ তাল্লার কোনো ক্ষতি বা উপকার করতে পারে না সবাই যদি কুফুরি করে তবু আল্লাহ তাল্লার কিছুই এসে যাবে না তবে যারা কুফুরি করবে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা জাহান নামে যাবে ঠিক তেমনইভাবে যদি আসমান জমিনের সকল সৃষ্টি প্রতিটি মুহূর্তে আল্লাহ তাল্লার ইবাদতবন্দিগিরে ব্যস্ত থাকে তবুও আল্লাহ তাল্লার কোনো কিছুই হ্রাসবৃদ্ধি হবে না ইবাদতের মাধ্যমে আমরা নিজেরাই নিজেদেরকে উপকৃত করি সুতরাং কোনো কিছুই আল্লাহ তাল্লাহর ক্ষতি বা উপকার করতে পারে না এজন্য শাকির এবং শাকুর শব্দের মাধ্যমে যখন আল্লাহ তাল্লাহকে বোঝানো হবে তখন যিনি গুণগ্রাহী এই শব্দটি অধিক উপযুক্ত অর্থাৎ বান্দা যখন কোনো ভালো আমল করে আল্লাহ তাল্লাহ তখন সেই ভালো আমলের পুরস্কার প্রদান করেন সেটাকে মূল্যায়ন করেন তিনি সেই গুণের কদর করেন বিগত আলোচনাগুলো থেকে আমরা জেনেছি আল্লাহ তালা তিনি নিজেই নিজেকে নামকরণ করেন তাকে নাম প্রদানের মতো কেউ নেই কোরআন এবং হাদিসে যে সকল নাম এসেছে কেবলমাত্র সেগুলোর মাধ্যমেই আমরা তার সুন্দরতম নামসমূহ তথা আল আসমাউল হুসনা সম্পর্কে জানতে পারি কুরআনে আল্লাহ তালা আর শাকির এবং শাকুর এই দুটি নামকে যথাক্রমে দুইবার এবং চারবার উল্লেখ করেছেন উভয় নামের শব্দমূল এসেছে শিন কাফ রা হতে যা মূলত তিনটি প্রধান অর্থ নির্দেশ করে প্রথম অর্থ কোনো উপকারের জন্য প্রশংসা করা বা কৃতজ্ঞতা স্বীকার করা অর্থাৎ আল্লাহ সুহামতাল্লার ক্ষেত্রে এটি হচ্ছে বান্দার ভালো কোনো গুণ শনাক্ত করা এবং সেই জন্য তাকে পুরস্কার প্রদান করা গুণগ্রাহী হওয়া এই শব্দমূলের আরেকটি অর্থ হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করা কৃতজ্ঞচিত্ত হওয়া তৃতীয় অর্থ হচ্ছে কোনো কিছুর পরিমাণে বৃদ্ধি পাওয়া যেমন আরবি ভাষায় যখন কোনো জমিন থেকে অধিক ফসল পাওয়া যায় কিংবা কোনো পশু যদি অল্প খাদ্য গ্রহণ করে অধিক কাজ করতে সক্ষম হয় তখন তারা এই শব্দমূলের মাধ্যমে সেটিকে বুঝিয়ে থাকেন অর্থাৎ এর একটি অর্থ হচ্ছে কোনো কিছু থেকে অনেক বেশি বদলা বা প্রতিদান লাভ করা এই শব্দটি কোরআনে ছয়টি বিভিন্ন রূপে দেখতে পাওয়া যায় যেমন কোথাও এসেছে সাকারা অর্থাৎ কৃতজ্ঞ হওয়া কোথাও এসেছে আশা কিরিন যারা কৃতজ্ঞচিত্ত এবং কোথাও এসেছে মাসকুরান যারা প্রশংসিত শাকুর শব্দের সঙ্গে যখন ওয়াও যুক্ত হয় তখন এটা শকরের আধিক্য বোঝায় অর্থাৎ আল্লাহ তালা তিনি মহা গুণগ্রাহী তার প্রতিদান এবং পুরস্কারের কোনো সীমা পরিসীমা নেই আল্লাহ তাল্লাহ নিজেই বলছেন ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور পরিণামে আল্লাহ তাদেরকে সওয়াব পরিপূর্ণ দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি প্রদান করবেন ইন্নাহু গাফুরুন শাকুর নিশ্চয়ই তিনি ক্ষমাশীল গুণগ্রাহী কোরআনে শাকুর নামটি চারবার এসেছে এবং চারবারের মধ্যে তিনবার গাফুর নামের সাথে একত্রে এসেছে এটি একটি চমৎকার মেলবন্ধন এর মধ্যে প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে আল্লাহ তালা ক্ষমাশীল এবং তিনি অধিক প্রতিদান প্রদান করেন তিনি বান্দার গুণের কদর করেন বান্দার ভুল ত্রুটিকে ক্ষমা করেন সেগুলো উপেক্ষা করেন আল্লাহ তালা বলছেন ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور যে কেউ উত্তম আমল করে আমি তার জন্য তাতে পুণ্য বাড়িয়ে দেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী গুণগ্রাহী ইন্নাল্লাহ গাফুরুন শাকুর আল্লাহ তাল্লাহ এমনভাবে বান্দার গুণের কদর করেন তিনি আমাদের নিয়তের জন্যও পুরস্কার প্রদান করেন যখন আমরা কোনো ভালো কাজের নিয়ত করি তখনই সাথে সাথে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করা হয় এরপর যখন সেই নিয়তকে কাজে বাস্তবায়িত করা হয় তখন আরও প্রতিদান প্রদান করেন এবারে আসুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা এই দুইটি সুমহান নামের কিছু বরকত অর্জন করতে পারি এক নম্বর বিষয় কোনো ভালো কাজের জন্য মানুষের কাছ থেকে কোনো প্রতিদান ধন্যবাদ কৃতজ্ঞতা বা প্রশংসা প্রত্যাশা করা উচিত নয় বরং আমরা আল্লাহ সুহামতাল্লার প্রশংসা এবং পুরস্কারের প্রত্যাশী যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থেই মানুষের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা না করার গুণ অর্জন করতে পারে তাহলে এটাই হচ্ছে দুনিয়াতে সুখী হওয়ার মূল মন্ত্র আমরা যদি গোপনেও কোনো নেক আমল করি এমনকি যদি মনে ইচ্ছা পোষণ করি তবু আল্লাহ সুহামতাল্লাহ সেটা সম্পর্কে অবগত এর জন্যও তিনি বিনিময় প্রদান করেন তিনি সব কিছু অবগত তিনি কোনো কিছুই ভুলে যান না এজন্যেই আল্লাহ তাল্লাহ হলেন সমুচিত মূল্য প্রদানকারী আর শাকুর আল্লাহ তাল্লাহ বলছেন ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما যদি তোমরা আল্লাহর প্রতি শকর গুজার হও এবং ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন ওয়াকান আল্লাহ হুসা কিরান আলিমা আর আল্লাহ হলেন সমুচিত মূল্যদানকারী সর্বজ্ঞানী আশাকির এবং আশাকুর এই দুটি নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে কোনো কাজকেই ছোট বা তুচ্ছ মনে করা উচিত নয় কারণ আল্লাহ তাল্লাহ যদি কোনো কাজকে কবুল করে নেন তাহলে সেটাকে পরিমাণে বহুগুণে বর্ধিত করে দিতে পারেন এজন্যেই রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন একজন মুসলিমের সঙ্গে হাসি মুখে কথা বলা এটিও দান বা সাদাকা অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে এমনকি একটি খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে বলেছেন তিনি বলেছেন একটি খেজুরের বিনিময়ে হলেও তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বর্ণনা করেছেন জনৈক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল পথিমধ্যে তার খুব তৃষ্ণা পেল এমন অবস্থায় সে পথের ধারে একটি কুয়ো দেখতে পেল সেই তৃষ্ণার্ত লোকটি সেখানে নেমে গেল পানি পান করল সেখান থেকে উঠে এলো এরপর সে দেখতে পেল একটি কুকুর পিপাসায় অস্থির হয়ে জিহবা বের করে আছে এমনকি কাদামাটি চাটছে লোকটি ভাবল একটু আগে আমি যেভাবে পিপাসার্থ ছিলাম এই কুকুরটিও তেমনইভাবে পিপাসায় কাতরাচ্ছে কাজেই সেই লোকটি কুয়োয় নেমে গেল এবং তার মোজাটি পানি দিয়ে ভরে সেটাকে নিজের মুখে কামড়ে ধরে কুয়ো থেকে উঠে এলো এরপর সে সেই কুকুরটিকে পানি পান করালো এবং তাকে তৃপ্ত করল এই ঘটনা বর্ণনা করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ফাশাকার আল্লাহুলাহু ফাগাফার আল্লাহু আল্লাহ তার এই কাজের প্রতিদান দিলেন বান্দার সেই গুণের কদর করলেন এবং তাকে মাফ করে দিলেন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ পশুদের উপকার করলেও কি আমাদের সোয়াব হবে তিনি বললেন প্রত্যেকটি প্রাণীর ব্যাপারেই সোয়াব বা নেকি রয়েছে বুখারি এবং মুসলিমে হাদিসটি এসেছে আশাকির এবং আশাকুর গুণগ্রাহী মহাগুণগ্রাহী আল্লাহ তাল্লার কাছ থেকে নেকি অর্জনের জন্য সোয়াব লাভের জন্য শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে আমলে ইখলাস থাকতে হবে এবং আখিরাতে সোয়াব পাওয়ার জন্য ইমান সহকারে মৃত্যুবরণ করতে হবে যদি কোনো ব্যক্তি বেঈমান হয়ে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কিংবা তার কাজে যদি কোনো ইখলাস না থাকে তাহলে আল্লাহ তাল্লাহ সেগুলোকে কবুল করবেন না এই সম্পর্কে আরেকটি ঘটনা জেনে নেওয়া যাক এই ঘটনা ঘটেছিল আবু বকর রাজিয়ালতুল্লাহর পিতার চাচাতো ভাইয়ের সঙ্গে সেই ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ ইবনে জুদান আবদুল্লাহ ইবনে জুদান তিনি একজন দানশীল ব্যক্তি ছিলেন কিন্তু প্রথম জীবনে তিনি সম্পদশালী ছিলেন না তিনি ছিলেন একজন অভাবী ব্যক্তি দারিদ্র এবং ক্ষুধার্ত অবস্থায় তিনি বড় হয়ে উঠেছিলেন কঠিন পরিস্থিতির কারণে জীবনের প্রতি তিনি বিতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন একই সাথে সেই সময়ে তিনি নানা ধরনের অন্যায় অপরাধের সঙ্গেও সংযুক্ত হয়ে পড়েছিলেন ফলে আপন পরিবার এবং বংশের লোকেরাই তাকে অপছন্দ করতে শুরু করল নিজের পিতা আত্মীয় স্বজন পরিবার সকলেই তাকে অপছন্দ করত এরকম একদিনে আবদুল্লা ইবনে জুদান তিনি ভাবলেন তিনি নিজেই নিজের জীবনকে শেষ করে দিবেন এই উদ্দেশ্যে তিনি একটি পাহাড়ের গুহার সামনে এসে দাঁড়ালেন ভাবলেন এর ভেতরে যদি কোনো সাপ বা বিষাক্ত বিচ্ছু থাকে তাহলে সেগুলোর কামড় খেয়ে তিনি মৃত্যুবরণ করবেন এরপর তিনি গুহার ভেতরে প্রবেশ করলেন এবং দেখলেন সেখানে একটি বিষাক্ত সাপ ফনা তুলে স্থির চোখে তার দিকে তাকিয়ে আছে কিন্তু তখন সাপটির এই ভয়ঙ্কর অবস্থা দেখে তিনি ভীত হলেন এবং দৌড়ে পালিয়ে এলেন একটু পরে যখন শান্ত হলেন আবার সেখানে প্রবেশ করলেন কিন্তু এবারে তিনি একটি আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করলেন তিনি দেখলেন এই সাপটি মোটেও নড়াচড়া করছে না তিনি ভালো করে সেদিকে তাকিয়ে দেখলেন সেটা বাস্তব সাপ নয় বরং সেটা ছিল সাপের একটি মূর্তি যা স্বর্ণ নির্মিত এবং সেই মূর্তির চোখে দুইটি মূল্যবান মুক্ত বসানো ছিল তিনি আগ্রহী হয়ে গুহার ভেতরে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন এটা সাধারণ কোনো গুহা নয় এটি হচ্ছে একটি লুকানো ধনভাণ্ডার মক্কায় জুরহুম গোত্রের বসবাস ছিল যখন তারা মক্কা ছেড়ে চলে যায় তখন তারা তাদের কাছে রক্ষিত ধনসম্পদগুলো বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে গিয়েছিল আবদুল ইবনে জুদআন এইরকম একটি ধনভাণ্ডার লাভ করলেন রাতারাতি তিনি ধনী হয়ে গেলেন সেই ঘটনার পর তিনি বদলে গেলেন নিজের বেড়ে ওঠার কথা তিনি স্মরণ করলেন তিনি ক্ষুধা এবং দারিদ্রের মাঝে বড় হয়েছেন ফলে সেই সম্পদগুলোকে তিনি ক্ষুধার্থ দরিদ্র ব্যক্তিদের জন্য ব্যবহার করতে শুরু করলেন তিনি একজন দানশীল ব্যক্তিতে পরিণত হলেন তিনি এত প্রচুর পরিমাণে দান করতেন সকলেই তাকে ভালোবাসতে শুরু করল এমনকি গোত্রের লোকেরা তাকে নেতা বানিয়ে নিল আরবের বাইরেও তার দানশীলতার খ্যাতি ছড়িয়ে পড়ল যখন সিরিয়াতে একটি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন তিনি সেখানে দুইশো উট বোঝাই খাদ্যদ্রব্য পাঠিয়ে দিয়েছিলেন এমনকি প্রতি রাতেই কোনো না কোনো ব্যক্তি কাবার ছাদে দাঁড়িয়ে ঘোষণা করত আজ তোমরা আবদুল্লা ইবনে জুদানের মেহমান হও তার আতিথেয়তা গ্রহণ করো কিন্তু এই ব্যক্তি একজন মুশ্রিক হয়ে মৃত্যুবরণ করেছিল আইসার আদিলতলানহা এই ব্যক্তির পরিণতি সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে জানতে চেয়েছিলেন তিনি জানতে চেয়েছিলেন এই ব্যক্তি এত অনেক কাজ করত পুণ্যের কাজ করত এগুলো কি আখিরাতে তার কোনো উপকারে আসবে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আবদুল্লা ইবনে জুদান জাহিলি যুগে আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার ব্যবহার করত গরিব মিসকিনদেরকে খাদ্য দান করত এইসব নেকির কাজ আখিরাতে কি তার কোনো উপকারে আসবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন না এগুলো তার কোনো উপকারে আসবে না কারণ সে জীবনে কখনো একবারের জন্যও এই কথাটি বলেনি হে আমার রব কিয়ামতের দিন আমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দিও অর্থাৎ আবদুল্লা ইবনে জুদান একজন মুশ্রিক বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে সে কখনোই আল্লাহ তাল্লার কাছে এই কাজের জন্য নেকি প্রত্যাশা করত না কাজেই কিভাবে সেই আমলগুলো আখিরাতে তার উপকারে আসতে পারে বর্তমান যুগেও আমরা অনেক আধুনিক আবদুল্লা ইবনে জুদানদেরকে দেখতে পাই যারা দান করে মানুষের উপকার করে কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কিসের জন্য এগুলো দান করছো তারা জবাব দেয় মানবতার নামে দান খয়রাত ভালো কাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু পুরস্কারের প্রত্যাশা করতে হবে আল্লাহ তাল্লার কাছ থেকে কারণ তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে যিনি আশাকির আশাকুর বেঈমান কাফিরদের জন্য আখিরাতে কোনো পুরস্কার নেই আল্লাহ তাল্লাহ চাইলে তাদের ভালো কাজগুলোর পুরস্কার দুনিয়াতেই প্রদান করতে পারেন কিন্তু আখিরাতে তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হবে না আখিরাতে আল্লাহ তাল্লার কাছ থেকে পুরস্কার লাভের জন্য ইমান সহকারে মৃত্যুবরণ করা শর্ত আল্লাহ তাল্লাহ গুণগ্রাহী তিনি মহা গুণগ্রাহী তিনি বান্দার অন্তরের খবর সম্পর্কেও জানেন তিনি আশাকির তিনি আশাকুর সালাফদের একজন যখন কোনো অভাবী ব্যক্তিকে দেখতেন তখন বলতেন তুমি তোমার অভাবের কথা আমার কাছে প্রকাশ করো না সেগুলো একটি কাগজে বা মাটিতে লিখে দাও কারণ একজন অসহায় অভাবগ্রস্ত ব্যক্তির চেহারার দিকে তাকাতেও তিনি পছন্দ করতেন না কারণ তিনি আশঙ্কা করতেন তিনি একজন দরিদ্র ব্যক্তির উপকার করছেন এর কারণে যেন তার অন্তরে কোনো বরত্ব বা আত্মপ্রশংসা জেগে না ওঠে যখন কোনো ব্যক্তি ভালো কোনো কিছু করতে পারে এর জন্য প্রথমেই আল্লাহ তাল্লার প্রতি শকর আদায় করা উচিত কৃতজ্ঞতা আদায় করা উচিত কারণ তিনি আমাদেরকে সক্ষমতা তৌফিক দিয়েছেন বলেই আমরা সেগুলো করতে পারি আর শাকুর এই নামের আরেকটি অর্থ হচ্ছে যিনি বান্দাকে শকর আদায়ের ক্ষমতা প্রদান করেন আল্লাহ তালা বলছেন ومن تطوع خيرا فإن الله شاكر عليم কেউ যদি স্বেচ্ছায় কোনো নেকির কাজ করে তবে আল্লাহ তাল্লাহ অবশ্যই তা জানেন এবং তার সেই আমলের সঠিক মূল্য প্রদান করবেন ফাইন আল্লাহ শাহ কিরুন আলিম নিশ্চয়ই আল্লাহ গুণগ্রাহী সর্বজ্ঞানী আশাকির এবং আশাকুর এই দুটি নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে আল্লাহ তাল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার সাথে সাথে তার বান্দাদের প্রতিও কৃতজ্ঞ হওয়া প্রত্যাশা করার ক্ষেত্রে আমরা মানুষের কাছ থেকে কৃতজ্ঞতা প্রত্যাশা করব না কিন্তু যখন অন্যকে প্রদান করার বিষয় তখন অবশ্যই আমরা অন্যকে ধন্যবাদ কৃতজ্ঞতা ইত্যাদি জ্ঞাপন করব কারণ যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না ওসামা রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তোমার প্রতি কৃতজ্ঞতার আচরণ করে তবে তখন তুমি তাকে জাজাক আল্লাহু খাইরান বলবে তাহলে তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে জাজাক আল্লাহু খাইরান এই কথার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় প্রদান করুন অন্য হাদিসে তিনি বলেছেন যদি কেউ তোমাদের সাথে কৃতজ্ঞতার আচরণ করে তাহলে তোমরাও তার সাথে কৃতজ্ঞতার আচরণ করবে যদি তাকে কোনো কিছু দিতে না পারো অন্তত তার জন্য দোয়া করবে যেন সে বুঝতে পারে তুমি তার প্রতি কৃতজ্ঞ যদি কেউ আমাদের কোনো উপকার করে তবে কৃতজ্ঞতা প্রকাশের জন্য অনেক সময় আমরা বলে থাকি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ একটি বাংলা শব্দ এর মাধ্যমে একজন ব্যক্তি নিজের কৃতজ্ঞচিত্ত হওয়াকে প্রকাশ করে সে অন্যকে প্রশংসা করে সাধুবাদ জানায় তবে এই শব্দের মধ্যে এর থেকে অধিক আর কোনো অর্থ নেই কিন্তু যদি বলা হয়ে থাকে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় প্রদান করুন যদি বলে জাজাক আল্লাহু খাইরান তাহলে একই সঙ্গে যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে ঠিক তেমনইভাবে সেই উপকারকারী ব্যক্তির জন্য দোয়াও করা হচ্ছে সুতরাং শুধু ধন্যবাদ জানানোর থেকে এটিই উত্তম আল্লাহ তালা তিনি আশাকির তিনি আশাকুর তিনি তার বান্দাদেরকে শকর আদায়ের ক্ষমতা প্রদান করেন যখন কেউ আমাদের কোনো উপকার করবে তখন প্রথমে আল্লাহ তাল্লাহর কাছে আমাদের প্রশংসা জ্ঞাপন করা উচিত বলা উচিত আলহামদুলিল্লাহ যিনি তার এক বান্দাকে দিয়ে আমার একটি উপকার করেছেন এবং এরপর সেই উপকারকারী ব্যক্তির জন্যেও দোয়া করা উচিত ইমাম আল গাজ্জাল্লি রাহিমহল্লার কাছে জানতে চাওয়া হয়েছিল কিভাবে আমরা আশাকুর মহা গুণগ্রাহী আল্লাহ তাল্লাহর প্রতি শকর আদায় করতে পারি তিনি জবাব দিয়ে বলেছিলেন আল্লাহ যে নিয়ামতগুলোকে প্রদান করেন সেগুলোকে কখনও গুনাহের কাজে ব্যবহার করবে না সেগুলো তার ইবাদতের জন্য আনুগত্যের জন্য ব্যবহার করবে আল্লাহ তাল্লার প্রতি শকর গুজার হওয়ার আরেকটি উপায় হচ্ছে তার পথে অর্থ খরচ করা আল্লাহ তাল্লাহ বলছেন إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তাহলে তিনি তা তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন ওল্লাহু শাকুরুন হালিম আর আল্লাহ হলেন গুণগ্রাহী সহনশীল জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাল্লাহর প্রশংসা করে বলবে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের দুঃখ দূর করেছেন তারা বলবে ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল গুণগ্রাহী وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور আর তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের দুঃখ দূর করেছেন নিশ্চয়ই আমাদের রব গাফুর এবং শাকুর তিনি ক্ষমাশীল গুণগ্রাহী ওসল্লাহ তালা আলা সঈদিনা মোহাম্মদ ওয়াইলা আলহি ওসহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আয়ালামিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা YouTube channel www.youtube.com slash raindropsmedia org 2015.